হাদিস নম্বর সত্তর عن ابي ذر رضي الله عنه قال قال للنبي صلى الله عليه وسلم لا تحقرن من المعروف شيئا ولو ان تلقى اخاك بوجه طلق হাসি মুখে আনন্দের সহিত সাক্ষাৎ করার মর্যাদা আবুধার রদিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম আমাকে বলেছেন তুমি পুণ্যের কোনো কাজকে কোনো সময় তুচ্ছ মনে করবে না যদি তোমার পক্ষে পুণ্যের কোনো কাজ সম্পাদন করা সম্ভবপর না হয় তাহলে তুমি কমপক্ষে তোমার মুসলিম ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করা হতেও বিরত থাকবে না শাহে মুসলিম হাদিস নম্বর একশো চুয়াল্লিশ হাইফেন বন্ধনের মধ্যে দুই হাজার ছয়শো ছাব্বিশ এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে দশ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটির দাবি অনুযায়ী এই বিষয়টি প্রমাণিত হয় যে মুসলিম ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সঙ্গে প্রফুল্ল মনে সুপ্রশস্ত হৃদয়ে উজ্জ্বল ও হাসি মুখে আনন্দের সহিত সাক্ষাৎ করা উচিত দুই কোনো মুসলিম ব্যক্তির যদি স্বামী অথবা স্ত্রী থাকে কিংবা তার সন্তান সন্ততি এবং ছাত্র ছাত্রী ও কর্মী বা শ্রমিক থাকে তাহলে এই হাদিসটির দাবি অনুযায়ী সে যেন তাদের সাথে প্রফুল্ল মনে উজ্জ্বল ও হাসি মুখে আনন্দের সহিত ভালো আচরণ বজায় রাখে কেননা এরা তো সবাই মানুষ এদের সকলের অনুভূতি আশা আকাঙ্ক্ষা রয়েছে অতএব হাসি মুখে আনন্দের সহিত এদেরকে সালাম দেওয়ার জন্য বলবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন হয়তো আনন্দিত ও ভালোই আছেন সবাই কোনো জিনিসের প্রয়োজন আছে কি আপনাদের এই পদ্ধতিতে তাদের সাথে আচরণ করলে নিশ্চয় তাদের মনে আনন্দ প্রফুল্ল শান্তি এবং ভালোবাসা সৃষ্টি হবে তিন এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে কোনো ব্যক্তির সাথে প্রফুল্ল মনে উজ্জ্বল ও হাসি মুখে আনন্দের সহিত সাক্ষাৎ করলে এই উত্তম আচরণটি এই উত্তম আচরণটির মাধ্যমে দান খয়রাত করার মতো পুণ্য লাভ হবে কেননা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন তাবাসুমু কাফি ওয়াজি আখি কাল্লাকা সদকা অর্থাৎ তোমার ভাইয়ের সাথে হাসি মুখে আনন্দের সহিত সাক্ষাৎ করলে দান খয়রাত করার মতো তোমার পুণ্য লাভ হবে জামে তিরমিজি হাদিস নম্বর এক হাজার নশো ছাপান্ন ইমাম তিরমিজি এই হাদিসটির বিষয়ে হাসান গরিব বলেছেন আল্লামা নাসরুদ্দিন আল আলবানি এই হাদিসটিকে সহেহ বলেছেন সুতরাং মৃদু হেসে কমলভাবে কথা বলার বিষয়টির মধ্যেও রয়েছে দীপ্তি সৌন্দর্য আনন্দ এবং জাঁকজমক এবং এইগুলির মাধ্যমে মানুষের কাছে প্রেরণ করা হয় প্রেম প্রীতি ভালোবাসা আরাম এবং আনন্দের বার্তা